হয়ে যায় সেও খাবে ওলামারা বলল এই রকম ফতোয়া দিয়ে রেখেছে আপনাকে চল্লিশে চালসে কবর বাঁধানো চাদর বানানো সব পেটের মশলা কোরআন হাদিসের মশলায় কোথা পাবো কি খাবো তবে গোলে মানে দিন চলে আল্লাহ তাদের লেগে কোরআন পাকে কি বলে গেলেন বিশ্ববাসীকে يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله হে বিশ্বাস পরায়ণ ব্যক্তিরা অধিকাংশ আলেম এবং দরবেশ খ্রিস্টান এবং ইহুদির পণ্ডিতরা লাইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল তারা মানুষের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করে ওয়ায়াসুদ্দুনা আন আর মানুষকে আল্লাহর রাস্তায় ওলামাদের বক্তব্যে দাও দাওত তবলিগে মাদ্রাসা বক্তব্য খানকা মার্কাজে জেকেরের মজলিসে যে সে নিষেধ করে আল্লাহর রাস্তায় বাধা দান করে আর মানুষের মালকে অন্যায় ফতোয়া দিয়ে ভক্ষণ করে তারাই খ্রিস্টান ইহুদির আলেম এবং দরবেশ উম্মতে মোহাম্মদের মধ্যে অনেকেই খেজুরতলা তালা সরগোল করে পরের মান আত্মসাত করে ভাত আর গোস্ত মাখিয়ে বিলি করবে আমার অর্ধেকটা হবে ওদের অর্ধেকটা মুরগি জবাই করে রান্না করি এক পেয়ালা আমাকে দেবে আর বাকি বারো পেয়ালা তারা খাবে আমাদের কিছু হবে কেউ বললেন এগুলো সেরে বেদাত খুপড়ি রৌজা দল আল্লাহ খানের নামে মানুষ মানসিক করলে বিসমিল্লা বলে জবাই করলে জেনে শুনে ইমান নষ্ট হয়ে যাবে কোটি বার যদি বিসমিল্লা বলে রওজা দরগা খান নিমতলা মেহদিতলা পাতুরচাবড়ি কুষ্টিগিরি আজমির যারই নামে করো কোনোদিন বৈধ হবে না লক্ষ লক্ষ সাহাবা কয়েক লক্ষ সাহাবা মক্কা থেকে মদিনায় মিশর থেকে ইরাক ছড়িয়ে আছেন একজনেরও মাজারে ওরস হয় না মানুষ মানসিক হয় না ছাগল মুরগি জবাই হয় না আর এরা পাঁচ ভাজা খেয়ে মরে গেছে কেউ খৈনি খেয়ে মরেছে কেউ জর্দা খেয়ে মরেছে কেউ আপনার দিকে চৌরস খেয়ে মরেছে এরা সব মাজার শরীর বাজনা ডুগি তাবলা ঢোল দিয়ে তারপরে আমরা ইমানদার হয়েছি খুব সাবধান আমার বান্দাদের একটা দল ছিল ইয়াকুলুনা রব্বানা মান্না فاغفر لنا وارحمنا خير الراحمين سكريا পারা মুমিনুন শেষ রুকু আমার বান্দাদের একটা দল ছিল ইয়াকুলুনা তারা বলা বলি করিতেছে বলা বলি করিত কি রব আমাদের প্রভু আমরা তোমার উপরে ইমান এনেছি তুমি আমাদেরকে ক্ষমা করো ওয়ারহামনা আমাদের উপরে দয়া করো ইন্না কান্তা রাকিমিন তুমি সব থেকে বড় দয়ালু দেখলেন না কারি সাহেব রিয়াজতুল্লাহ ভাই দোয়া করে গেল আমি সব ওদের বড় ভাই ও আমার রিয়াজতুল্লাহ মুরাদাবাদে যখন পড়তো পাতলা পাড়া ছোট পাড়া দু এক চাপড় এখন মাফ করিয়ে নিয়েছি দোয়া করে গেল দোয়া ইমান বিশ্বাস যত পৃথিবীর ইমানদারের উপর রাগ একটাই কারণ ইয়াকুল ও রব্বি আল্লাহ ইমানদাররা বলেছে আল্লাহ আমাদের রব তাই তাদের রাগ এখান থেকে ফিরে গেলে আর কোনো মাই গোলেমালে যতদিন চলে সবাই চালাও আলেমোলামার উপরে মাদ্রাসা মক্তবের উপরে দাউদ তবলিগের উপরে তারা বিদ্রোপানে হানে তো আপনি মজাক উপকার এইরূপের উপকরণ তৈরি করে নাও আনসামকুম জিকিরি আর আমি বলে একজন আছে আমার কাছে হিসাব দিতে হবে এটা ভুলে যাও ওয়ান তো মানহম তাজহাকুন আর তোমরা তাদেরকে হাসির কারণ মনে করো তাস খেলছো জুয়া খেলছো কেরাম খেলছো পেরিয়ে যাচ্ছে সালাম আলাইকুম বলছে আজ কিরাম নাস্তা হলো তাজহাকুন তাদেরকে নিয়ে হাসাহাসি করো বিদ্রুপের উপকরণ মনে করো যাজাইতো হমলে বিমা সবরু তারা যে ধৈর্য ধরেছে তার বদলা আজকে তাদেরকে দেবো তাদের সবর এবং ধৈর্যের আজকে আমি বদলা দেব সবাই বলুন আজ থেকে পাঞ্জাগানা নামাজ তিরিশটা রমজানের রোজা হজ ফর ছুলে হজ আর আপনার দিকে জাকাত খুলে জাকাত মায়েরা গায়ে চাদর দেবো স্বামীদিকে ভক্তি করব দিকে বক্তব্য মাদ্রাসা খানকা পাঠিয়ে দিন শিখবো কোরআন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং খুব ভালো মিশনে পড়ানো আরও ভালো আলামিনে পড়ানো আরও ভালো কিন্তু বলে আবার কিন্তু বলছেন কিন্তু ছেলে যদি ডাক্তার হয় কলকাতায় থাকে ফিলার নেই আর আপনি বুড়ো বাপ দেখা করতে যান বেলা দশটা দেখা করতে গেছেন ওপর থেকে চাকর পাঠিয়ে দিল বৌমা দেখো তো বুড়োটা কোথাকার কি বলছে বলে ডাক্তারকে চাই বলে ডিউটিতে চলে গেছে বাইরে বসুন পরে দেখা করবেন বেলা চারটায় ছেলে এসে দেখলে বাপ বাইরে বসে আছে বলে আব্বা যান বললে উপর থেকে বললে বাইরে বসো গা বলে তোমার কোনো টাইম জ্ঞান নাই বৌমা আরাম করছে আমি ডিউটিতে গেছি তোমার টাইম জ্ঞান নাই যখন তখন চলে আসছো তোমাদের ওই কাজ খালি ডাক্তারি পড়িয়ে এতটা লাভ হবে যদি বক্তব্যে না পাঠান মাদ্রাসায় না পাঠান আম্মা যান না বলান আব্বা যান না বলান একালেও পস্তাতে হবে ওকালেও পস্তাতে হবে আল্লাহ আমাকে আপনাকে আমলের তৌফিক দেখ সবাই আমল করব পরেশগার মোত্তাকি হব আজকেও ভালো হবে কালকেও ভালো হবে যার যেমন ললাটে লেখা গেছে সে তেমন পাবেন সবাই বলুন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও দেখবেন আজকেও ভালো হবে কাল কালকেও ভালো হবে আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পা তার দয়ার অন্ত নাই প্রশংসা করার মতো ভাষা আমাদের কাছে নাই আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব আল্লাহ আমাদের সকলকে বাইরে ভেতরে পরের গাড়িতে বড় জামা খুব ভালো আলী আকবর ভাইয়ের জামা খুব ভালো আমি পছন্দ করি এত বড় জামা আমার একটু ছোট বড় জামা খুব ভালো পরের গাড়ি দুটো পর্দা একটা জামা আবার তার উপরে জামা খুব ভালো কিন্তু বড় জামা সুদ খায় বড় জামার বউকে গাল দেয় বড় জামার কখনো নামাজ ছাড়ে কখনো পরে তার থেকে ছোট আন্ডার প্যান্ট পরা অনেক ভালো গাড়ি খেয়ে বলছি যেও না সেই কারণে আমি পেঁয়াজ রসুন খাই না বলে তাহলে কি খাস সুদ খাই পেঁয়াজ রসুন খাই না সুদ খাই ফেরেস তারা বলছে খালি একবার চলে আয় তোকে পেঁয়াজের খোলা করে দেবো মেরে কাকু টাকায় সেখানে বড় জামা খুব ভালো আমি আলিয়াপুর ভাইকে শ্রদ্ধা করি বাবা মাথার তাজ সব গুণীজন ওনারা যদি ঝাঁটা মেরে দেয় এই দেশ আর আসতে পাবো না সব গুণীজন দিকে আমি শ্রদ্ধা করি কিন্তু বড় জামার থেকে যদি ভেতরে পরেজ গাড়ি থাকে জামা একটু ছোট হয় তো সে নাই আর একটু ছোট ছোট হয় দোষের নাই আপনার পরেজকারী থাকে তা ডেঙ্গে গিয়ে জানলাতে চলে যাবে আর যদি বড় জামা হয় আর মসজিদের লোকের রুমাল বড় জামার ভিতরে বগলে ভরে নিচ্ছে বুঝলেন সুমান আল্লাহ সুমান আল্লাহ কিন্তু ফেরিয়ে যাচ্ছে ফেরেস তারা স্যাটেলাইট মেরে বলছে সারা বগলে কিছু মনে হচ্ছে যে বড় জামা বগলে রুমাল বলে নিয়ে পালিয়ে যাচ্ছে বড় রুমাল মৌলবীর পাগড়ি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে কোরআন শরীফ চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে ফেরেস তারা বলছে এই বড় জামাওয়ালার রেহাই নাই ওই জামা করে লেপটিয়ে মারবো সেখানে বড় জামা ভালো সীমা লঙ্ঘন কেউ করবো না এই যে গোর গাঠ তখনও এটাকে আপনার দিকে কপ বলে আসবি যে কপ আর এমনিতে উর্দুতে টাকলু বলে বাংলায় গোর গাঁট ইয়ে গোর হ্যাঁ ইয়ে গাঁট হ্যাঁ এটা যেন স্পর্শ না করে জামাটা লুঙ্গিটা পা জামাটা আল্লাহ নবী বলছেন ভাতের হাড়ির মতো মগজটা ফুটবে এমন আগুনের জুতো তাকে পরাবো এটার থেকে উপরে থাকতে হবে এক আঙুল অন্তত পক্ষে আপনার পা জামাটা আপনার লুঙ্গিটা আপনার ফুল প্যান্টটা আর জামাটা তার থেকে চার ছ আঙুল নেস্তে শাক এটাকে সুন্নত বলা হয়েছে সময় তিরবিজিতে আল্লাহ নবী আপনার দিকে এই ক্ষেত পর্যন্ত জামা ব্যবহার করাকে তার আদর্শ বলেছেন আপনি তার থেকে যদি একটু ছোট একটু ছোট হুটোর এক আঙুল নামই হলেও হবে কিন্তু বাড়িয়ে দিলে ইন্দাল্লাহিবুল মোহতাদিন লঙ্ঘনকারী আল্লাহ ভালোবাসেন না আর যেটা গোল বড় জামা এই ক্ষেত পর্যন্ত সেটা নট শূন্য সেটা হচ্ছে আরবিয়ানদের জাতীয় পোশাক আরবিদের জাতীয় পোশাক তাই ওইটা দেখে আপনি যেন আর হড়বড় হড়বড় করে মক্কায় দেখে এসছি বিশ টিভিতে দেখেছি এই করব ওই করব এই অমুক এসব চলবে না এক এক জায়গার মশলা এক এক রকম হবে নুরুল রেজা বলে একটা বই আছে ওলামারা জানে ইন্দাল ইজদিহাম ভিড় কে বা মুসল্লি কে পিঠ পর সিজদা করনা জায়েজ হ্যায় ভিড়েতে তো আপনি যদি বলেন আমরা কাঁদির পিতলার মসজিদে সবাই সবারই পিঠে সেজদা করো মেরে মুখ তুবড়িয়ে দিবে খাবে পিঠে শেষ দেখিবে বলে হ্যাঁ, হ্যাঁ ওয়াজ করে গেছে চলবে ওটা ভিড়ের সময় কাবা করে পঁচাত্তর লক্ষ আশি লক্ষ লোক জায়গা না হলে পিঠে দা কবি কভার জায়েজ বাতায়া যারা মক্কায় কিছু দেখে এসে বলছেন দোয়া কেনা যাবে না এক কোটি লোক সেখানে কিসের দোয়া কার দোয়া সবাই দোয়া করতে গিয়েছে কাঁদোগা সেখানে ও সব জিনিস লক্ষ্য করো না অবস্থার উপরে ব্যবস্থা নেওয়া হয়েছে যদি মক্কা সব থেকে এসে আপনি ফুটানি করেন একজন লোক তুলেন হাত তুলেন আমি হাজি কে বলছেন বলুন এখানে কেউ হাজি আছে হাত তুলুন ছয়শো হাজি ও বাবা লোক শামসুল ভাই বলছে আমি হজ করতে গেছি শামসুল ভাইকে জিজ্ঞেস করছি ঈদের নামাজ আপনি কোন তারিখে পড়েছিলেন নয় না দশে ঈদের নামাজ আপনি কোন তারিখে পড়েছিলেন বলবেন ভালো করে ঈদের নামাজ নয় না দশে আরাফাতে না আপনার মুজদাল পায় আরাফাতে ঈদের নামাজ হইল তো বললেন আরাফাতে দেখেন আলী আকবর বই বলছে হাজিদের ঈদের নামাজ নাই তাহলে কাঁয়ে এসে বলো ঈদের নামাজ পড়তে হবে নাই গরুর সাথে তোমাকেও বিসমিল্লাহ আল্লাহ এটা একটা বাড়তি গরু বললে তুই বলতে গেলি কেন ও কথা ওটা স্পেশাল হাজিদের জন্য রে বোকা আরাফাতের ময়দানে খুদ্া হবে ইন্নি উরিদ মিন ثلاثة شروط كيف أكلمك إذ كنت في مهد أمك سبيا اللهم مزق جماعهم ذنب ديارهم خرب بنيانهم خالق بين كلماتهم তারপরে সেখানে দোয়া হয়ে যাবে এটাই ঈদের ঈদের নামাজের সমতুল্য হয়ে গেল তারপরে এবারে কুরবানি করো কাকর মারো আর ফুলানি ফুলানি করো ঈদের নামাজ নাই তুমি যদি হজ করতে গিয়ে গায়ে এসে বলো ঈদের নামাজ মক্কাই হয় নাই আমাদের হতে হবে না তো গরুর সাথে তোমাকে শুধু পার করে দিবে সব মহিলা সব জায়গায় ছেড়ে দিও না বুঝে সুঝে বলবে সেই করে দেওয়া আমি এক মিনিট বলতে পারবো না আর আমার শরীর আমি বুঝছি আপনারা যদি চান যে কাঁদিতে মরে যাও মাটি দিয়ে দেবো তাহলে বলছি যদি বলেন না মরতে হবে না আমার লাগছে পারছি না আচ্ছা আশেপাশে একটা কথা বলে দিই আপনারা অনুরোধ করেছেন যখন আর ইমাম সাহেব এর অনুরোধটা আরও রাখছি কেন সকালবেলায় বলবে সেই ভয়ে তাহলে আলী আকবর ভাইকে আমি অর্ডার করে দেখাম যা হয়েছে হয়েছে ওয়ামিন আয়াতিয়ান খলাকাকুম মিন তুরাবিন সুম্মা ইজান দিয়ে সৃষ্টি করেছি বলুন আল্লাহ একবার আবার আল্লাহ বলছেন অমিন আয়াতিহি অমিন আয়াতি খলাকা কুম্বিনান ফুসি কুমা আমি তোমাদেরই মধ্য থেকে তোমাদের অর্ধাঙ্গী যাতে করে তোমরা তার কাছে শান্তি পেতে পারো তার কাছে এলে তুমি শান্তি পাবে সে সান্ত্বনা দেবে সে তোমাকে ভালোবাসা দেবে আর আমি তোমাদের মধ্যে ভালোবাসা এবং মমতা দান করেছি যারা বাইনা কুমুল মামাদ্দা রহমা স্ত্রীর ব্যথায় স্বামী ব্যথা তো স্বামীর ব্যথায় স্ত্রী কষ্ট পাচ্ছে আল্লাহ বলছে আমি দান করেছি তাস কোনো তুমি তার কাছে গিয়ে শান্তি পাবে এটা আমার দান এর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাল্লাহ আবার তাও করবো আল্লাহ আলা মোহাম্মদ আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى الحاکمین احکم الحاکمین ہماری دعائیں قبول فرما گناہوں کو معاف فرما نیک نیتی نیک چلن عطا فرما بھلائیوں کی توفیق فرما برائیوں سے حفاظت فرما حاضرین کو قبول فرما آئے مولا کریم تو مہربان ہے بے نیاز ہے پاک ہے نا امیدی سے منع فرمایا ہم تیری رحمت کے امیدوار ہیں تو نے معاف کرنے کو پسند فرماتا ہے ہم معافی چاہتے ہیں ہماری مغفرت فرما ہمارے جتنے بھائی بہنیں آئے ہیں سب کی مغفرت فرما گزرے ہوئے مربیوں کی مغفرت فرما اس جلسے کو قبول فرما جلسے والوں کو قبول فرما علماء علماء کرام کو طلباء عزیز کو حاضرین کو قبول فرما ہمارے گزرے ہوئے مربیوں کی پوری پوری مغفرت فرما دین دونی رات چوکنی دینی ایمانی ترقی نصیب فرما ربنا آتنا فی الدنیا حسنا و فی الاخرت حسنا و کن عذاب النار سبحان ربکا رب العزت یما یسفون سلام علی المرسلین والحمد لله رب العالمین برحمتك یا ارحم الراحمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ Thank সেই জলসা বা দাসর থেকে শুরু হয়েছিল এখন রাত্রি একটা সময় তার সমাপ্তি ঘোষণা হলো মূলত আজ ভারতবর্ষের বুকে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে কিভাবে আমরা প্রত্যেকটা মানুষ কাঁধে কাঁধ মিলে নিজের দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাব সেগুলোর উপর আলোচনা হলো যাতে আমাদের জাতি ধর্ম বর্ণ প্রত্যেকের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় থাকে আজ আমরা যে এলাকায় জালসাটা করলাম আমরা হিন্দু ভাইদেরও প্রচুর পরিমাণে সহযোগিতা পেয়েছি তারপরে আমাদের এই জলসার পরিবেশটা সুন্দরভাবে পরিচালনার সাথে সাথে সমাপ্তি ঘোষণা হলো তো আপনার নামটা বলবেন আমার আর কি পদে আছেন এখানে আমার নাম আফরেজ শেখ ছাত্রাকান্তি পীরতলা জামে মসজিদ